الشاهدين الحمد لله الحمد لله আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের কোনো সাইড এমন রাখেন নাই যেখানে বিধান দান করেন নাই হুকুম আকাম নাজেল করেন নাই এমন কোন সাইড মানব জীবনে নেই এটা ভিন্ন কথা যে আমরা অনেক সময় অনেক বিষয়ের এলেম রাখি না না রাখার দরুন প্রেশান হয়ে যায় এখানে প্রেশান হওয়ার দরকার ছিল না এখানে প্রেশান হই এমন এক জায়গায় খুশি হয়ে যাই এখানে খুশি হওয়ার দরকার ছিল না খুশি হওয়ার দরকার নেই খুশি হয়ে যায় কত কথা এক লোক চেয়ারম্যান হয়ে গেল এক নম্বর তো সরিয়াতে ভোট চাওয়া এর জন্য পয়সা ব্যয় করা এর কোনটাই অ্যালাউ না লোকেরা যদি জবরদস্তি কাউকে বানায় দেয় এটা ভিন্ন কথা তো বানায় যদি দেয় তখন তার জন্য খুশি হওয়ার অবকাশ নেই তাকে প্রেশান থাকতে হবে যে আল্লাহ আমাকে যে পদে বসাইলেন আমি এটার দায়িত্ব আদায় করতে পারবো কিনা আমি মানুষের হক আদায় করতে পারবো কিনা এই জন্য তাকে সেজদায় পড়ে যাওয়ার দরকার ছিল কিন্তু বেকুব মানুষ বেকুব ডিগ্রি নিচ্ছে জাহেলিয়াতের ডিগ্রি বড় বড় ডিগ্রি নিচ্ছে কিসের জাহেলিয়াতের ডিগ্রি নিচ্ছে কে কত বড় জাহেল হইতে পারছে এখানে দুঃখিত হইতে হবে প্রেশান হইতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মক্কা থেকে কত কষ্ট দিয়ে কাফেররা বের করে দিল তিনি আট বছরের মাথায় বিজয় বেশে মক্কায় ঢুকলেন আমাদের কাছে কত খুশির বিষয় এই জামানার লোক হলো কতগুলো ঢোল কালেকশন করত কিছুই না তিনি এত বেশি নত হয়ে গেছিলেন বিনয় প্রকাশ করতেছিলেন যে হাদিসের কিতাবে পাওয়া যায় যে ওনার নাক উটের পিঠের সাথে ঘষা লাগতেছিল যারা বের করে দিছে সেইখানে তিনি বিজয় বেশে ঢুকতেছেন কিন্তু তিনি এর জন্য প্রেশান যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দিলেন এই নেয়ামতের শকর গোজারি কিভাবে হবে এটা নেই প্রেশান আর আমাদের তো ওটা মাথায় নেই তো আমি যে কথা শুরু করছিলাম আমাদের জীবনের সব সাইটে আল্লাহ বিধান দান করছেন এবং সর্বোত্তম বিধান দান করছেন যার উপরে আর কোনো বিধান নেই এক এক সময় আলোচনা এক এক দিক আসে এক এক সময় আলোচনা এক একটা দিক আসে গত দুই দিনের মধ্যে আমার সামনে যে আলোচনা আসছে এটা পেশ করতেছি এতে আমার দুজন অনেক এলেম রয়ে গেছে শরিয়াতের তালিম রয়ে গেছে দুটো ঘটনার মধ্যে একজনের ঘটনা আমার সাথে দেখা হল তো বলতেছে হুজুর আপনার স্বাস্থ্যটা খুব খারাপ হয়ে গেছে আমাকে বলতেছে স্বাস্থ্য ভালো খারাপ হয় নদীতে যেমন জোয়ার ভাটা হয় স্বাস্থ্য হবে না এটা কোনো বিষয় না এখন এটা একটা লোকের বলা যাবে কিনা আপনি বুঝতে পারলেন তার চেহারা দেখে যে লোকটা খুব খারাপ হয়ে গেছে বুঝতে পারলেন কারণ মশলা এখানে এসে দাঁড়াইছে যে আপনি এটা থেকে বলতে পারবেন কিনা সে তো বলে ফেলছে কিন্তু এখানে মাসালা হলে এই যে এটা বলা নিষেধ শরীয়তে একজনকে শান্তি পৌঁছাইতে গেছে পারলে একজনকে সান্ত্বনা দাও শান্তি পৌঁছাও কাউকে পারিশানের মধ্যে ফেলো না এই ধরনের কথা যদি বলা হয় সুস্থ লোকের বলা হলে অসুস্থ হবে একটা সুস্থ লোকের পাঁচটা বন্ধু আগে পরামর্শ করলো তুইও এই কবি আমিও এই বলবো আমিও এই কবি আপনার এই অবস্থা কেন আপনার তো মারাত্মক কোনো সমস্যা হয়েছে তখন সে বিছানা পড়ে যাবে এ কথা হলো কান দিয়ে শুনে কলবে এমন প্রভাব বিস্তার করবে সুস্থ লোকটা অসুস্থ হয়ে যাবে আর যদি অসুস্থ হয় তা তার অসুস্থতা বেড়ে যাবে কারোর প্রেশানি বাড়াই দেওয়ার অধিকার আল্লাহ আমাদেরকে দেন নেই আল্লাহ বলতে চান পারলে মানুষকে উপকার পাবো ক্ষতি করবো বুখার শরীফের রেওয়ায়ত আমার অংশের মধ্যে আছে তো তুমি পারলে মানুষকে একটু উপকার করো ক্ষতি করো না তা আপনি একজনকে দেখে কান্দে দিলেন ভাই আর হবে না আর হবে না আর হবে না এ বুঝলেন আমার মরণ নিশ্চিত কি তামাশা কেন করলেন তো কমা না যায় সান্ত্বনা দেন যে এগুলো হয় আল্লাহ দেয় আল্লাহ সুস্থ করে দেয় পিছনের গোনা মাফ করে দেয় এগুলো ঘাবড়ানোর কিছু নেই মরে যেতেছে দেখতেছেন ওকেও সান্ত্বনা দিতে বলা হয়েছে এবং এরপরে বিরাট পুরস্কারের অদা করা হয়েছে মানে আজা মুসাবান মুসিবাদগ্রস্ত মানুষকে যদি কেউ সান্ত্বনা দেয় ও মুসিবাদে পড়ে যে সব পাইছে আপনি সান্ত্বনা দিয়ে ওই বরাবর সব পাইলেন এই জন্য আমাদের অনেকেই ধরনের কথা বলে ফেলি তা বলা নিষেধ এতে মানুষকে কষ্ট দেওয়া হয় গত জমার আগের জমায় একজন ডাক্তার সাহেব দেখা করলেন ওনাকে জনৈক চিন্তাভেদ উনি বলেছেন সেই চিন্তাভেদ আবার টেলিভিশনে প্রোগ্রাম করে আমি তো চিন্তাবিদ বলি না ভেদ চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে চলে গেছে উনি এত বড় বিদ্যান হয়েছে টেলিভিশনে প্রোগ্রাম করে সে ডাক্তার সামনে বলছে যে আপনার ছেলেকে গাড়ি কিনে দিলেন কেন এই জন্য আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গাড়িটা না দিতেন এই ছেলে বেঁচে থাকতো আমি বললাম ওই লোক বেইমান হয়ে গেছে আর আপনি বিশ্বাস করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে তো তকদিরের মশলা ওর মৃত্যু আল্লাহ এভাবে লিখে রাখছে হাজার হাজার বছর আগে দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তকদির লেখা হয়েছে ওটা আপনার আমার জীবনে ঘটবেই এই সমস্ত লোকেরা প্রোগ্রাম করতেছে আর মানুষকে দিনই সমস্যার সমাধান দিচ্ছে এই সমস্ত লোকেরা অত তার নিজের ইমান নেই বেইমান বেইমান লোকেরা ইসলামের ব্যাপারে সমাধান দিচ্ছে তকদির জারি হবেই ঠেকানোর কিছু নেই হবে এই জন্য ভালো মন্দ মানুষের জীবনে আসবেই একটা না ভালো কারো আসবে না একটানা বন্ধ কারো আসবে না কিন্তু আমাদের দায়িত্ব নিয়ামত আসলে আল্লাহ শকর করো আলহামদুলিল্লাহ পড়ো কোন মনের খেলাপ আসলে ইন্না লিল্লা পড়ো সবর করো কিন্তু কোন অবস্থায় এই ধরনের কথা বলে মানুষকে প্রেশান করা যে আপনি গাড়ি কেন কিনে দিলেন এই জন্য ছেলে মারা গেছে অন্তত গাড়ি কিনে না দিলেও মারা যেত ওর হায়াত এই পর্যন্ত হায়াতে পর্যন্ত বেইমানে কথা এগুলো এই কথা বলে ওনাকে প্রেশান করা হয়েছে হয়তো উনিও হাতল করতো আমার ভুলের কারণে ছেলে মারা গেল এই চিন্তা করে উনি হাতল করতো তখন কি হতো এই জন্য কথা চিন্তা করে বুঝতো যা কিছু মনে আসলে বলা যাবে না মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই যার নাম যদি না বলা হয় যার রেফারেন্স যদি না দেওয়া হয় তো কোন আলেমের কথা গ্রহণযোগ্য হয় না যুক্তিযুক্ত হয় না অথেন্টিক হয় না এত বড় ব্যক্তিত্ব মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ যিনি গত শতাব্দীর মুজাদ্দিন ছিলেন এত বড় ব্যক্তিত্ব একশো বছর পর্যন্ত যে সমস্যা আসবে উনি সমাধান দিয়ে গেছেন উনি একবার অসুস্থ ছিলেন তো ওনার মরিদারের মধ্যে একজন হেকিম আসছে দেখতে তো হেকিম তোর মশলা জানে না ও বললেন হজুর আপনার স্বাস্থ্যটা তো বেশ খারাপ আপনার চেহারা বোঝা যাচ্ছে যে আপনার স্বাস্থ্য তো বেশ খারাপ তো এই কথা শুনে মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ খুব নারাজ হইলেন যদি খারাপ হয়েও থাকে তুমি দোয়া করো আমাকে সান্ত্বনা দাও যে এর থেকে কত ভালো আল্লাহ সেবা দিয়ে দিচ্ছেন এগুলো আল্লাহ কাছে কিছুই না তুমি ওটা আমার করতে গেলে কেন উনি ওনার মুরিদ ছিল তাকে রাগ করলেন রাগ করে বললেন ওঠো আমার মজলিস তো ওঠো উঠে বাইরের একটা চক্কর দিয়ে আসো চক্কর দিয়ে এসে আমাকে বলো মাসাল্লাহ আমার স্বাস্থ্য ঠিক আছে সেটা বলো হাকিম সাহেব উঠে গেছে দেয় একটা চক্কর দিয়ে এসে বলছে হুজুর আপনার স্বাস্থ্য মাসা আল্লাহ খুব ঠিকঠাক দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো লোকেরা বললো হুজুর কি ফায়দা হলো আপনি তো শিখাই দিচ্ছেন এই হেকিমকে তো আপনি শিখাইছেন শিখাইছে ঠিক আছে কিন্তু মানুষের কথা তাসির আছে মানুষের কথার কি আছে যতই আমি শিখাই কিন্তু একজন হেকিম সাহেব আমাকে বলছে আমার স্বাস্থ্য ঠিকঠাক আছে এটা আমার কল্পের পর একটা ভালো আসর পড়বে এবং তাতে আমি অনেকটা কি হয়ে যাব সুস্থ হয়ে যাব রোগ হয়ে গেলে বন্ধু বান্ধবকে সাক্ষাৎ করতে কেন বলা হয়েছে বন্ধু বান্ধব সাক্ষাৎ করলে তার মনোবল বেড়ে যায় মনোবল বেড়ে গেলে রোগ এমনি ঠিক হয়ে যায় এমনি ঠিক হয়ে যায় এই জন্য বন্ধু বান্ধবকে বলা হয়েছে তোমাদের কোনো সাথী অসুস্থ হয়ে গেলে দেখতে যাও সান্ত্বনা দাও যদি যাও তো সকাল বিকাল দুই বেলা সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য দোয়ায় মাকফরাত করতে থাকবে এই হলো শরিয়াতের তালিম হয়তো জীবনে অনেকের কানে পড়ে নাই তো অসুস্থ বোঝা গেলেও বলার অনুমতি নেই বলতে হবে ভালো কথা বলতে হবে ভালো কথা অথচ দেখবেন আমাদের দুনিয়াদার ডাক্তার দ্বারা দিনদার না এরা হালকা কিছু হলে এটাকে এমন ভাবে পেশ করে রুগীর সামনে যদি বুঝবে পয়সাওয়ালা ডাক্তার সাহেব যদি বোঝে ডাক্তার সাহেব যদি দুনিয়াদার হয় আর বুঝে যে এই রুগীটা পয়সাওয়ালা তখন এটাকে এমন ভাবে পেশ করে যে এই সামান্য কাশিতে তার পাঁচ লাখ টাকা খরচ হয়ে যাবে এটাকে বলে ব্ল্যাক ব্ল্যাকমেইল বলে আপনার তো নিমোনিয়ার সিমটম দেখা দিতেছে নিমোনিয়ার সিমটম শুনে তো আদা মারা হয়ে গেছে কি করতে হবে সার কি করতে হবে আপনাকে আমি পাঁচটা পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষাগুলো করে নিয়ে আসেন আর ওষুধ খান একদম পোয়া যদি এই ডাক্তার সাহেব জানত যে অসুস্থ ব্যক্তিকেও ঘাবড়ানো যায় নেই তাকে সান্ত্বনা দেওয়া জরুরি আর আমি এটা ডায়াগনস্টিক থেকে পয়সা খাই খাইতেছি হারাম খাই খাইতেছি আমি তাহলে জীবনেও উনি ব্ল্যাকমেইল করতেন না আরো সান্ত্বনা দিতেন ঘাবড়াবেন না এ মামুলি ইনশাআল্লাহ আল্লাহ নাম নিয়ে খান দু একদিনের মধ্যে ভালো হয়ে যাবে এমন সান্ত্বনা দিত তার কথা শুনে আপনি অর্ধেক ভালো হয়ে গেছেন অর্ধেক ভালো হয়ে গেছেন এই একটা জিনিস আমাদের শিক্ষার হলো যদি আমরা কাউকে এরকম দেখি যে লোকটাকে খুবই অসুস্থ দেখা যেতেছে কিন্তু আমরা জবানে আনবো না জবানে আনবো না বুঝতে পারে আমি জবানে আনবো না জবানে আনবো সান্ত্বনার কথা যাতে সে সুস্থ হয়ে যায় শরিয়াতের বহুত বড় তালিম এই তালিম না জানার কারণে আমরা মানুষকে প্রেশান করি নিজে গুণাগার হই মানুষকে প্রেশান করি নিজে গুণাগার হই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দ্বিতীয় ঘটনা আমার এক লোকের সাথে পরিচয় হলো আপনারা জানেন যে আমার মাদ্রাসাটা হ্যাঁ, কিছু রাজনৈতিক লোকজন অবৈধভাবে কবজা করে রাখছে দশ বছর দশ বছর চেষ্টা হইতেছে রায় পাইতেছি কিন্তু ওই তারা যখন যে আসে তার সাথে হাত মিলায় যখন যে আসে তাদের কোনো দিন ইমান কিছুই নেই খালি অবৈধ দখল ঠিকানা যে কারণে মামলা মামলার জায়গায় আছে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওর পাশে একটা জায়গা কিনব মসজিদের মাদ্রাসা তো মাদ্রাসার জন্য আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ায় প্রায় দুই বিঘা কেনা হয়ে গেছে দুই বিঘা আট লক্ষ টাকা কাঠা এটা তো আল্লাহর মেহরবানি দলিল হয়ে গেছে এখন এই আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার মসজিদেরটা ওই একই জায়গায় একই জায়গায় একটা সাতশো উনিশ দাগ কাটাসুর একটা সাতশো বিশ পাশাপাশি ওখানে সাড়ে একুশ কাঠা আমরা নিচ্ছি মসজিদের জন্য ওই একই দামে একই দামে এক কোটি বাহাত্তর লক্ষ টাকা এখানে অনেক ভাই এই ব্যাপারে কম বেশি তারা সহযোগিতা করেছেন এখনো অনেক টাকার প্রয়োজন এই ব্যাপারে যারা বন্ধু বান্ধব আমার আছে আমি তাদের কাছে দাওয়াত দিচ্ছি চাই না দাওয়াত এই একটা নেক কাজ হইতেছে যদি আপনার তৌফিক থাকে আপনি এখানে শরিক হইতে পারেন সৎকায় দাঁড়িয়ে আর আমার মাদ্রাসা শুধু এলেবার মার্কাজ না আমি যে মাদ্রাসা আছি দ্য এলেমেন মার্কাজ তবলিগের মার্কাজ দাওয়াতলাকের মার্কাজ নুরানি তালিমুল কোরআনের মার্কাজ এবং আত্মশুদ্ধির মার্কাজ ঘর আপনি একটা দেখবেন একটা ঘর কিন্তু একটা ঘরের দ্বারা আল্লাহ তালা অনেকগুলো কাজ নিচ্ছেন এলেমের কোরআন সন্ন্যার মার্কাজ দাওয়াত তাবলিগের মার্কাজ দাওয়াতল হকের মার্কাজ নুরানি পদ্ধতিতে কোরআন শিখায় ওইটার মার্কাজ আবার যারা আত্মশুদ্ধি করাতে চায় অন্তরের দশটা রোগের চিকিৎসা করাতে চায় খানকা ওটা খানকা তাহলে খানে এক টাকা দিলে এক টাকা সব এখানে এক টাকা দিলে কমপক্ষে পাঁচ টাকা সব কারণ পাঁচ রকম কাজ দিতে একরকম কাজ না তো অনেকে আপনারা শরীর হয়েছেন তো এই ব্যাপারে আমি এক বন্ধুর সাথে কথা বলতেছিলাম দাওয়াত দিচ্ছিলাম তো একখানে বসলে কত কথাই হয় উনি একটা কথা আমাকে বললেন হুজুর আমল তো করতেছি যতদূর পারি টুকটাক উনি ডেভেলপার চল্লিশটা সাইডে ওনার কাজ হচ্ছে চল্লিশটা সাইডে ওনার কাজ হচ্ছে তো উনি বললেন আমল তো করতেছি হুজুর কিন্তু একটা হাদিস আমাকে তো নিরাশ করে দিচ্ছে তাহলে কোন হাদিস এটা আমাকে নিরাশ করে দিল পাঁচ আল্লাহ তার মুখে দাঁড়িয়ে আছে পাঁচ সপ্ত নামাজ পড়ে প্রত্যেক বছর হলে যায় উনি এখন হাদিস রিসার্চ করে নিরাশ হয়ে গেছে আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা সরাসরি হাদিস রিসার্চ করবেন না অনেক কথা আছে বুঝবেন না খামাখা পরেশান হইবেন হাদিসের যে অংশটা আমাদের জন্য আমলযোগ্য হাদিসে তো তেইশ বছরের কথা আছে সবটা আমলযোগ্য না অনেকগুলো রহিত হয়ে গেছে অনেকগুলো নবীজির সাথে খাস ওর যে একটা অংশ আছে আমলযোগ্য আপনার আমার জন্য প্রযোজ্য ওটার নাম সুন্না ওটার নাম কি কিন্তু হাদিসের কিতাবে দুটা মিলানো দুটা আপনি যদি আলেম না হাদিস পড়েন তাহলে কোনটা হাদিস আর কোনটা সুন্না আপনি পার্থক্য করতে পারবেন না প্রত্যেকটা সুন্নত হাদিস প্রত্যেকটা হাদিস কি না সুন্নতটা রসুল্লাহ এগারো বিয়ে করছেন এটা হাদিস কিন্তু কি না সুন্নত হজরত আলী গোসল ফরজ হইলে মসজিদে আসতে পারতেন ওনার জন্য যায় এটা হাদিস সুন্নত না সুন্নত বহু কিছু আছে হাদিসে তেইশ বছর ঘটছে কিন্তু এখন আপনার জন্য আমল করা যায় আপনি যে ভাবেন অমুক যুদ্ধে সাহাবাকেরাম গাদা জবাই করে খাইলেন আপনি গাদা জবাই করে খাইলে যায় যাবে যায় যাবে তো ঘরে বাতিল হয়ে গেছে হাজারো কথা এরকম রয়ে গেছে এই জন্য যেটা আমাদের জন্য প্রয়োজনীয় এটার নাম সুন্নত হাদিসের কেতাবে এটা পার্থক্য করা হয় নাই যে এইগুলো হলো খালি হাদিস এইগুলো হলো সুন্নত তবে রসুল্লাহ কথার মাধ্যমে বলে দিয়ে গেছে আমাদের জন্য কোনটা প্রয়োজন কথার মাধ্যমে বলছেন আলাইকুম বি সুন্নতি এই হাদিস মান হাব্বা সুন্নাতি মান তামাশাকাবি সুন্নাতি মান আহাইয়া সুন্নাতাম সুন্নতি সুন্নাতি কিতাবুল্লাহি সুন্নাত রসুলিহি হাদিস যে মানতে হবে না হাদিস মানার কোনো অর্ডার নেই সুন্নত মানতে হবে একথা আল্লাহ রসুল অসংখ্য হাদিসে বলে দিয়ে গেছেন কিন্তু হাদিসের কিতাবে এটা সেপারেট বলা হয় নাই একসাথে মেলানো আমরা যখন পড়াই আমরা ছাত্র ছাত্রদেরকে বুঝাই পড়ে এটা হাদিস এটা আমলযোগ্য না মহাদ্দিসিনদের দায়িত্ব হল তেইশ বছরে যা ঘটছে সব ওনার লিখে গেছেন সব লিখে গেছেন আমি নেওয়ালা আমার দায়িত্ব যে এটা রহিত হয়ে গেছে এটা টিকে আছে কোনটা রহিত হয়ে গেছে কোনটা টিকে আছে আমার দায়িত্ব কিন্তু আপনি যখন বাংলা বুখারি পড়বেন আপনাকে কথা কে বলবে তখন আমি গাঁদার গোস্ত খাইতে আরম্ভ করবেন আপনি গাঁদার গোস্ত খাইতে আরম্ভ করবেন বোখারো শরীর আছে আর হাত খালি এরম করবেন এরম করবেন কেন এক জামানা ছিল এক জামানা ছিল অনেক কথা আছে বোকারিতে আমল করা যাবে না হ্যাঁ। বিবির কাছে গেছে কোনো কিছু হয় নাই মানে বের হয় নাই তো বোকারিতে গোসল লাগবে না গোসল লাগবে না অথচ চায়ের মাজাবের কোন মাজাবেই নেই বিবির কাছে গেল কিছু বের হয় নাই বলে গোসল করা লাগবে না কোন মাজাবে নেই গোসল ফরজ গোসল ফরজ অথচ বুখারি শরীফে কিতাবুল গোসলে আছে যে উজু করলে হবে এবং বুখারি গলত লেগে নেই উনি ইসলামের ইতিহাস লিখছেন এক জামানা ওই হুকুম ছিল এক জামানায় ওই হুকুম ছিল পরবর্তী পরবর্তীকাতে রহিত হয়ে গেছে মা আয়সা থেকে হাদিস আসছে মা আয়সা থেকে হাদিস আসছে এর খেলাফ কোনো কিছু হয় নাই শুধু সোয়া হয়েছে এই জায়গাটা সোয়া হয়েছে দুইজনের নির্দিষ্ট জায়গা এটা আল্লাহ রসুল গোসল করছেন কেন করে গেলেন এটা জানতেন যে এটা নিয়ে একটা ট্যাক্স লাগবে কি পরিমাণে গোসল হয় না হয় তিনি এটা ক্লিয়ার করে দিয়ে গেছেন এখন আপনি বোখারের দিকে আমল করতে গেলে আপনি গোসল হবে ফরজ আপনি উজু করে মসজিদ আসবেন আসে আমরা ইমান নষ্ট হয়ে দেব এই জন্য হাদিস দেখে আমল করতে চেষ্টা করবেন না ওই হাদিসের যে পাঠ সুন্নত ওটা আপনি বুঝবেন না ওইটাকে কিছু আলেমরা আলাদা করে দিচ্ছে হাদিস সাগর ওর এক পাটের নাম সুন্নত ওইটাকে কিছু আলেম আলাদা করতেছে ওটার নাম ফেকা সুন্নতটাকে হাদিসের সাগর থেকে যে আলাদা করতেছে ওটার নাম কি ফেকা আপনার আমার জন্য ফেকা তো ওই ভদ্রলোক উনি হয়তো কোন আলেমের বয়ান শোনেন নাই উনি হাদিস রিসার্চ করেন করে নৈরাশ হয়ে গেছে কোন হাদিসে নৈরাশ হয়ে গেলেন বললে একটা হাদিসের মধ্যে পড়লাম যে অনেক লোক এত নেক কাজ করে সে নেক কাজ করতে করতে বেহেস্তের এত কাছাকাছি গেছে তার এক হাত বাকি আছে কত এক হাত বাকি এই সময় তার ওই তকদির তকদিরের লেখন খণ্ডন হয় না ও ওটা জারি হয় তারপরে তকদির জারি হয় জারি হলে তখন সে একটা গুণা কাজ করে করে গুনার আমল করে মারা যায় মারা যায় দোদকে চলে যায় এত নেক কাজ করছে যে জান্নাতে পৌঁছতে এক হাত বাকি এই অবস্থায় তার তকদিরের লেখনের কারণে সে গোনার কাজ করে বেইমান হয়ে দোজকে চলে যায় ওর পাশাপাশি আরেকটা কথা আছে আর এক ব্যক্তি সে এত গোনা করছে যে তার মধ্যে আর জাহান নামের মধ্যে এক হাত বাকি কত বাকি এক হাত এক হাত গেলে জাহান নামে পড়ে এই অবস্থায় তার উপরে তকদিরের লেখন জারি হয়ে যায় তখন সে ভালো কাজ করে ভালো কাজ করে এই ভালো কাজের উপরে মৃত্যুবরণ করে করে বেসতে চলে যায় হয় না অনেক হিন্দু সারা জীবন রাম রাম করে মৃত্যুর সময় করে মুসলমানের পাল্লায় পড়ে লা পড়ে মুসলমান হয়ে মারা গেল তাই কোথায় যাবে তো রাম রাম করলো আর মৃত্যুর আগে লাইলা পড়ে মুসলমান হয়ে বেহেস্তে চলে গেল তো অত দজকের এক হাত দূরে ছিল কিন্তু কোথায় গেল এখন দজকে গেল না বেহেস্তে গেল এই এই হাদিস উনি পেশ করলেন এই হাদিসের কারণে আমি নিরাশ হয়ে গেছে তাহলে আর লাভটা কি আমি তো নামাজ পড়ে প্রত্যেক বছর হজ করতেছি কিন্তু হ্যাঁ, যদি আমার কেসমতে দোদক লেখা থাকে আর ওই তকবির যদি আমার পরে দাবি হয় তাহলে সব পণ্ড হয়ে গেল সব পণ্ড হয়ে গেল তাতে আমল টামল করে তো কোনো লাভ নেই এই হাদিস লয়ে উনি নিরাশ হয়ে গেছে আমি বললাম যে সামনে তো আপনি আর হাদিস রিসার্চ করবেন না হ্যাঁ রিসার্চ করতে হলে আমাদের সহযোগিতা নেবেন এটা বোখারি শরীফের হাদিস যে হাদিসটা উনি উঠাইছে তো বোখারের হাদিস হাদিস ঠিক আছে কিন্তু এটাতে একা বোঝা যাবে না হাদিস একা বোঝা যাবে না সব হাদিসের ব্যাখ্যা দেওয়া আছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে সব ব্যাখ্যা দেওয়া আছে এই যে হাদিসটা নিয়ে উনি নিরাশ হয়েছেন এর ব্যাখ্যা হলো এই যে শরিয়াতের আসল ফর্মুলা কি ওটা হলো ব্যতিক্রম ওই হাদিসটা হলো কি ব্যতিক্রম আসল ফর্মুলা কি আসল ফর্মুলা হলো এই কামা তাহাইয়াও না তাহাইয়াউনা না ও কামা না তো সারু না তোমরা যেভাবে জেন্দিগি যাপন করবা ওইভাবে তোমাদের মৃত্যু আসবে আর যেভাবে মৃত্যু আসবে ওইভাবে হাসারে ময়দানে তোমরা উঠবা এটা হল শরিয়াতের আসল কথা হলো এটা মূল কথা মূল স্রোত ধারা এইটা যেমন জীবন কাটাবে ওইভাবে মরবে আবার ওইভাবে হাসার ময়দানে উঠবে এটা হলো মূল কথা ওইটা হলো ব্যতিক্রম এখন প্রশ্ন হবে ব্যতিক্রম রাখছে কেন আল্লাহ পরে একটা ঘটনা হইতে পারে দুটা ঘটনা হইতে পারে কিন্তু ওটা ব্যতিক্রম কিন্তু ব্যতিক্রম রাখছেন কেন রাখছেন এই জন্য যাতে যারা দিনের পথে আছে খুব বেশি ইবাদত বন্দী করতেছে নামাজ রোজা করতেছে হজ উমরা করতেছে দাওয়াত তবলিক করতেছে এরা যাতে নিশ্চিন্ত না হয়ে যায় মাশা আল্লাহ আমি যেভাবে দিনের কাজে লাগিয়ে আছি আর আমার দাওয়াতে যেভাবে লোকজন মুসলমান হইতেছে এতে তো আমার বেসে যাওয়া মোটামুটি নিশ্চিত এইরকম নিশ্চিত যাতে না হয় ওর মনের মধ্যে ভয় যেন থাকে ওই জন্য বিচ্ছিন্ন একটা ঘটনা ওরকম রাখছেন আল্লাহ কারণ ইমান কাকে বলা হয় আল ইমানু বাইনাল খফে ও রজা ভয় আর আশার মাঝখানে ইমান ভয় আর আশা যদি ওই হাদিসটা না থাকতো তাহলে শুধু আশা করতাম আমরা ভয় আর করতাম না আমি তো মাসা আল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সাহায্য তো কাজা যায় না আমি তো বেসতে যাবই খালি আশা করতাম অথচ ইমান ভয় আর আশার মাঝখানে হয়তো অমরে ভারত কি বলছেন যদি একটা মানুষ হাসনের ময়দানে এলান হয় যে একটা মানুষ ব্যস্ত যাবে তা আমি আমার আশা করব ওই ওই লোকটা আমি হইতে পারি আবার যদি এই এলান হয় যে হাসনের ময়দানে যে কোটি কোটি মানুষ আছে এর থেকে একজন দোদকে যাবে স্যার তাহলে আমার ভয় হয় ওই একজন আমি অমর কিনা আমি হইতে পারি ওই একজন এই ভয় আর আশার মাঝখানে ইমান এই ভয় আর আশা ঠিক রাখার জন্য আল্লাহ একটু ব্যতিক্রম রাখতেন তা না হলে মূল কথা কি ওটা ওটা মূল কথা না মূল কথা হলো যেভাবে হায়াত কাটাবে এইভাবে মৃত্যুবরণ করবে এইভাবে উঠবে এটা হলো মূল কথা ওটা হলো ব্যতিক্রম রাখছেন যাতে আমরা আশাও রাখি ভয় রায় এই একটা উত্তর লিখছে দ্বিতীয় উত্তরে এই লিখছে শুনে রাখেন মানে শয়তান আপনাদেরকে ধোকা দিতে পারে আপনার তো অনেকের এই হাদিস রিসার্চ করার হ্যাঁ এই রোগ আছে আপনাদের অনেকের এই রোগ আছে এই জন্য আমি জবাব দিয়ে দিচ্ছি দ্বিতীয় জবাব হলো এই এই যে দেখা গেল যে উনি বেস্টের এত কাছাকাছি গেছে যে এক হাত বাকি এই দেখা গেছে না তো জয়া বললে ওটা আপনার আমার দেখা হিসেবে সে যে জান্নাতের এত কাছাকাছি গেছে কি হিসেবে বাস্তব হিসেবে না আপনার আমার দেখা হিসেবে আপনি আমি দেখতেছি যে এই লোকটা এত খেদমত করতেছে মসজিদের মাদ্রাসার তালেবেলেমদের এই মসজিদে দৌড়ায় ওই মসজিদে দৌড়ায় ওখানে লীলা বোটিকে চাউল নেই দেয় ওখানে নুরানি ট্রেনিং চালু করে সারা দিন ব্যবসা নেই বাণিজ্য নেই এই করে বেড়াইতেছে তাহলে আমরা কি মনে করবো যে এই লোকটা মরলে কোথায় যাবে মরতে দেরি এই লোকটা মরতে দেরি পরের সাথে সাথে কোথায় যাবে জান্নাতে আমাদের দেখা হলো এরকম না কিন্তু আসলে ওই লোকটার এখলাস নেই এত যে দৌড় করতেছে তার কি নেই এখলাস নেই এখলাস বুঝেন না লিল্লাহিয়াত লিল্লাহিয়াত বুঝেন না আল্লাহর জন্য করা যা কিছু করতে হবে কার জন্য করা আল্লাহর জন্য করা মানুষকে দেখানোর জন্য করা বাহবা নেওয়ার জন্য করা হ্যাঁ ইলেকশন সামনে ইলেকশনে দাঁড়াবে এই জন্য করা এইসব নিয়েতে করলে যদি আপনি মসজিদও বানাই দেন ওটাও গোনার কাজ যদি মাদ্রাসা বানাই দেন ওটাও গোনার কাজ খারাপ নিয়েতে মসজিদ বানাই দেওয়া মাদ্রাসা বানাই দেওয়া হজ করা উমরা করা গরিব দুঃখী দান করা গোনায় কবিরা কাজ ভালো আপনার নিয়ত খারাপ তো কাজ ভালো সত্ত্বেও এই যে মসজিদ বানাই দিলেন তা গোনায় কবিরা হয়েছে আপনার এই যে লোকটাকে দেখা গেল বেস্টের কাছাকাছি গেছে ওটা কি হিসেবে বাস্তব হিসেবে না আমাদের দেখা হিসেবে আমাদের স্থূল দেখা হিসেবে আসলে ও যা করছে নিয়ে গলত হওয়ার কারণে ওগুলো সব কিসের কাজ ছিল বোনার কাজ ছিল সবই কি ছিল গোনার কাজ ছিল তাহলে সর্বশেষ আর একটা গুণা কাজ করে সিলমোহর বাইরে কোথায় চলে গেছে দোজনে চলে গেছে আগের গুলো সব গোনা এটাও গোনা তাহলে প্রশ্ন কি তাহলে এই হাতিতে আর কোনো প্রশ্ন আছে এই হাতিতে নয়লা সর কোনো কিছু আছে কিন্তু একা বুঝতে চাইছে কিছুই বুঝিয়ে আছে না উনি আর হাল ছাড়ি দেওয়ার মতো অবস্থা কালকে আমার এই জবাব শোনার পরে ওনার দিলের মধ্যে পানি আসছে যা আপনার বয়স শুনে আমি এখন আশার আলো দেখতে পাবো এই জন্য ওলামা একরামকে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে বিশেষ করে তকদির তকদির নিয়ে বেশি ঘাটাঘাটি করতে নেই আমাদের জ্ঞান সীমিত এই সীমিত জ্ঞান দিয়ে তকদিনের সব কথা বুঝে আসে না কিছু কথা না বুঝে সারেন্ডার করতে হবে মেনে নিতে হবে বুঝে আসলে নিষেধ নেই বুঝে আসলে আসুক না আসলে বা আমার আল্লাহ কইছে আমার রসুল কইছে এইটাই ঠিক আমার ব্রেন কম আমার বুঝ কম এইভাবে চলতে হবে তাহলে আমরা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবো আর সব কিছুর গোড়া হল ওলামায় কেরামের সাথে জুড়ে থাকা যে ব্যক্তি হকারে ওলামায় কেরামের সাথে জুড়ে থাকবে সে এই ধরনের অ্যাক্সিডেন্ট করবে না এই ধরনের ভুল করে ইমান নষ্ট করবে না আল্লাহ তালা আমাদেরকে জুড়ে থাকার তফিক দান করেন আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমী